তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H sort code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN G B five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two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 মুসলিমরা তরবারি হাতে নিয়ে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে সবাইকে জোর করে মুসলিম বানাচ্ছে এটা ইতিহাসের সবচাইতে বড় আষাঢ়ের গল্প যেটা ঐতিহাসিকরা বারবার বলেছেন এটা সবচাইতে বড় আষাঢ়ের গল্প যেটা ঐতিহাসিকরা বারবার বলেছেন ইতিহাস ঘাটলে দেখবেন যে মুসলিমরা আমরা স্পেনে আটশো বছর শাসন করেছি সেখানে কাউকে জোর করে মুসলিম বানায়নি এমনকি সেখানে ইসলাম ধর্মটা প্রচারও করিনি কিছুদিন পরে ক্রুসেডাররা আসলো আর মুসলিমদের তাড়িয়ে দিল সেখানে একজন মুসলিমও ছিল না যে জনসমক্ষে আজান দিতে পারে যদি চাইতাম তাহলে সেখানে তরবারির জোরে সবাইকে মুসলিম বানাতে পারতাম কিন্তু করিনি মুসলিমরা আমরা আরব বিভিন্ন দেশগুলোকে শাসন করেছি গত চোদ্দশো বছর ধরে মাঝে কিছুদিন ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা শাসন করেছে তবে সব মিলিয়ে আমরা মুসলিমরা আরব বিশ্ব শাসন করেছি গত চোদ্দশো বছর বর্তমানে আরব বিশ্বে আপনারা প্রায় দেড় কোটি আরব দেখবেন যারা কপ্টিক খ্রিস্টান কপ্টিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান আরব বিশ্বের এই দেড় কোটি কপ্টিক খ্রিস্টান তারাই সাহায্য দিচ্ছে তারাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম ধর্মকে তরবারের মাধ্যমে ছড়ানো হয়নি মুসলিমরা আমরা এই ইন্ডিয়ায় শাসন করেছি গত এক হাজার বছর মোগলরা যদি আমরা চাইতাম তাহলে জোর করে প্রত্যেক ইন্ডিয়ানকে দরবারের মাধ্যমে মুসলিম বানাতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি বর্তমানে ইন্ডিয়ার জনসংখ্যার এইটটি পার্সেন্টেরও বেশি তারা অমুসলিম এই এইটটি পার্সেন্ট অমুসলিম ইন্ডিয়ান তারাই শাহাদা দিচ্ছে তারাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম দরবারের মাধ্যমে ছড়ানো হয়নি পৃথিবীর যে দেশে মুসলিম সবচাইতে বেশি সেটা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে কোনর্মে গিয়েছিল মালয়েশিয়াতে আর্মি গিয়েছিল যে দেশের অর্ধেকের বেশি মানুষ মুসলিম আফ্রিকার পূর্ব উপকূলে আর্মি গিয়েছিল কোন তরবারি এটা হলো বুদ্ধির তরবারি আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরান আহালের একশো পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সাবিলি হিকমা হাসানা মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করা হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো আর যুক্তি দেখাও সবচাইতে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায় এই তরবারি হলো বুদ্ধির তরবারি যেটা মানুষের মন জয় করে লোহা আর ইস্পাতের তৈরি তরবারি না এই তরবারি হলো বিচার বুদ্ধি ও সঠিক ধারণা যার মাধ্যমে মানুষের মন জিতে নেওয়া যায় প্লেন ট্রুথ ম্যাগাজিনে ছাপা হওয়া একটি আর্টিকেল অনুযায়ী যেটা পরে উনিশশো সালের রিডার্স ডাইজেস্ট এয়ারবুকে আবার ছাপা হয়েছিল সেখানে পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের অনুসারীদের সংখ্যা বাড়ার ব্যাপারে বলা হয়েছে পঞ্চাশ বছর সময়ের মধ্যে উনিশশো থেকে চুরাশি সালের মধ্যে সেখানে এক নম্বর ধর্ম সবচেয়ে বেশি বেড়েছে সেটা ইসলাম দুইশো পার্সেন্ট খ্রিস্টান ধর্ম মাত্র সাতচল্লিশ পার্সেন্ট আপনাদের প্রশ্ন করি এই পঞ্চাশ বছর মধ্যে কোন যুদ্ধটা হয়েছে এই উনিশশো সাল থেকে চুরাশি সালের মধ্যে যেটার কারণে লক্ষ লক্ষ মানুষ মুসলিম হয়েছে কোন যুদ্ধ কোন তরবারি এটা হলো বুদ্ধির তরবারি যুক্তির তরবারি বর্তমানে পরিসংখ্যান আমাদের বলছে সবচেয়ে বেশি প্রসার যে ধর্মের আমেরিকায় বা ইংল্যান্ডে সেটা ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি প্রসার যে ধর্মের সেটা ইসলাম আপনাদের প্রশ্ন করি এই আমেরিকানদের ইসলাম গ্রহণে কে বাধ্য করেছে ইউরোপিয়ানদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে আর মিডিয়া প্রায় বলে যে ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে আপনারা কি জানেন পৃথিবীতে যেসব মানুষ ইসলাম গ্রহণ করেছে তাদের প্রায় দুই তৃতীয়াংশ পঁয়ষট্টি পার্সেন্টেরও বেশি তারা মহিলা আমেরিকায় যারা মুসলিম হচ্ছে তাদের পঁয়ষট্টি পার্সেন্টেরও বেশি হচ্ছে মহিলা ইউরোপে যারা মুসলিম হচ্ছে তাদের পঁয়ষট্টি পার্সেন্টের বেশি হচ্ছে মহিলা আমি আপনাদের একটা প্রশ্ন করি যদি ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে তাহলে এই আমেরিকান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে ইউরোপিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে ইন্ডিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে কেন কারণ ইসলামে নারী জাতির বিভিন্ন সমস্যার সমাধানগুলো আছে তারা তো সব দেখেছে তারা সব কিছুই দেখেছে আর বুঝেছে যে শুধুমাত্র ইসলামে নারী জাতির বিভিন্ন সমস্যার সমাধানগুলো আছে তারপরও আপনারা দেখবেন কথা আমি আগে বলেছি যে ইসলামের বিরুদ্ধে অনেক মিথ্যা খবর প্রচার করা হয় আর মিডিয়ায় আপনারা দেখবেন যে তারা মিথ্যে খবর প্রচার করছে তবে এটা যত বাড়ছে আপনারা নাইন ইলেভেনের পরে দেখবেন এটা আরো অনেক বেশি বেড়ে গেছে ইসলামের বিরুদ্ধে বই মিথ্যা খবর প্রচার করা ভুল ধারণাগুলো প্রচার করা বেড়ে গেছে কিন্তু আল্লাহ তালা পবিত্র করণে সুরা ইমরানের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে মাকার ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহ খারুল মাকিরিন যে তারা চক্রান্ত করেছিল আল্লাহ কৌশল করেছিলেন নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ নাইন ইলেভেনের পরে ইসলামের বিরুদ্ধে তাদের মিথ্যা প্রচারগুলো বেড়েছে তবে দেখবেন নাইন ইলেভেনের পরে ইসলামের অনুসারীর সংখ্যাও বেড়েছে মাত্র দশ মাস সময়ের মধ্যে এটা হয়েছে শুধুমাত্র আমেরিকাতেই নাইন ইলেভেনের পরে চৌত্রিশ হাজারেরও বেশি আমেরিকান ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র ইউরোপেই বাইশ হাজারেরও বেশি ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে নাইন ইলেভেন পরে আর আমি মাঝে মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে যাই যেমন আমেরিকায় আমি দেখেছি যে নাইন ইলেভেনের পরে যেখানে আমি লেকচার দিই সেখানে অনেক আমেরিকান লেকচার শুনতে আসে অনেক ইউরোপিয়ান আমার লেকচার শুনতে আসে এটা তো ভালো তারা জানার জন্য আসে এই ইসলাম ধর্মটা আসলে কি কেউ আক্রমণ করতে আসে কেউ জানার জন্য আসে আমরা সবাইকে স্বাগত জানাই আমাদের এখানে সবাইকে স্বাগতম তাদেরও পছন্দ করি যারা যুক্তি দিয়ে আক্রমণ করে তাদের পছন্দ করি আমি জানি যে হজরত অমর রাজে আল্লাহ আনহু তিনি প্রথমে ইসলামের ঘোর শত্রু ছিলেন নবীজি তার হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন তখন সে হলো ইসলামের এক বিশ্বস্ত সমর্থক সেজন্য তরুণ মুসলিমরা যখন এভাবে বলে যে বুশের মৃত্যু হোক আমি বলি এটা বলবেন না বলেন আল্লাহ যেন জর্জ বুশকে হেদায়ত করেন আপনারা দেখবেন যে তারা ইসলামকে যত বেশি আক্রমণ করছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে দেখেন নাইন ইলেভেনের পরে এমনকি আমার লেকচারও বেশি মানুষ আসছে বোম্বে তো আপনারা এমন দেখবেন অমুসলিমরা এখানে আসছে আগে এভাবে সুযোগ দিতাম যে চাই সে প্রশ্ন করতে পারবে কিন্তু গত কয়েক বছরে আমার লেকচারে অমুসলিমদের সুযোগ আগে মুসলিমরা অভিযোগ করে যে তারা চান্স পান না আর আজকে ইনশাল্লাহ প্রথম প্রশ্ন করবেন কোন অমুসলিম ইনশাল্লাহ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন পবিত্র কোরণে তিন জায়গায় এটা বলা হয়েছে আবার তেত্রিশ নম্বর উল্লেখ করা হয়েছে আঠাশ নম্বর উল্লেখ করা হয়েছে নয় নম্বর উল্লেখ করা হয়েছে হুয়াল্লাহ যে বিল হুদা লিউজ আলাদ্দিনী কুল্লি আল্লাহ পাঠিয়েছেন তার রাসুলকে হৃদায়ত এবং সত্যের দিন সহ যাতে করে ইসলাম থাকে অন্য সব জীবন দর্শনের উপরে অন্য সব রকম মতবাদের উপরে তবে যদিও মুসলিমরা এটা অপছন্দ করে ওয়া কাফাবিল্লাহি শাহিদা আর সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট এই দিন বিশ্ব শান্তির এই ধর্ম আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা এটাই হচ্ছে মানুষ জাতির যাবতীয় সমস্যাগুলোর একমাত্র সমাধান আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহ তালা তার সর্বশেষ আসমানি কিতাবে বলেছেন যে ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম একমাত্র সেই জীবন দর্শন একমাত্র সেই ধর্ম যেটা আল্লাহ সুমান তাল্লার কাছে গ্রহণযোগ্য সেটা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন এখন শুরু হচ্ছে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করা হবে মহিলাদের মধ্য থেকে মহিলারাই প্রথম প্রশ্ন করার সুযোগ পাবেন প্রশ্ন করার সময় আপনারা দয়া করে আপনাদের নাম ও পেশা বলবেন যাতে করে ডক্টর জাকির ভালোভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারেন he faces.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 পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় হ্যাঁ, আমি মিসেস ভাবনা আনসারি আমি আগে কিছু কথা বলবো এগুলো প্রথমে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার জন্ম হয়েছে একটি জৈন পরিবারে বড় হয়েছি হিন্দু পরিবেশে পড়াশোনা করেছি খ্রিস্টান প্রতিষ্ঠানে আর বিয়ে করেছি একজন মুসলিমকে আমি ইন্ডিয়ার বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেছিলাম আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত আছি গভীর আগ্রহে অপেক্ষা করছি ইসলামকে যেন আমার হৃদয়ে ধারণ করতে পারি আজ এখানে আপনার লেকচারে শুনলাম আপনি যা কিছু বললেন ইসলাম ধর্ম সম্পর্কে যা বললেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি অনেক কিছু জেনেছি অনেকটা পুনর্জন্ম বাড়ি বর্ণ তবে আপনি সেসব কথা বললেন আর ইসলামও যেগুলো বলছে মাফ করবেন আমি দেখি যে মুসলিমদের বেশিরভাগই এগুলো মেনে চলে না তারা আমাকে আকৃষ্ট করছে না আপনি কি কোনো সমাধান দিতে পারবেন কারণ আপনি যখন ইসলামের মৌলবাদ নিয়ে বললেন সেটা পজিটিভ যখন অসহিষ্ণুতা নিয়ে বললেন সেটাও পজিটিভ কিন্তু বাস্তবে এমনটা দেখি না এ ব্যাপারে কি কিছু বলবেন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আর প্রথমে আমি আপনাকে অভিনন্দন জানাই আপনাকে স্বাগত জানাই আপনি বললেন রিবর ইসলাম ধর্মের সঠিক শব্দটা হলো রিবার আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতার নিয়ে জন্মায় সে জন্মায় মুসলিম হয়ে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে প্রত্যেক শিশুই যখন সে জন্মগ্রহণ করে সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে এরপরে নবীজি বলেছেন তাকে প্রভাবিত করে বাবা মা গুরুজনেরা তার শিক্ষকেরা তারপর সে হয়ে যায় অগ্নি উপাসক ভুল পথে চলে যায় তাই কেউ একজন যদি ফিরে আসে তার পুরনো ধর্ম বিশ্বাসে দিন উল ফিতারে এখন সঠিক শব্দটা কনভার্ট না বা বিবর্ণনা এটা হবে রিভার্ড তাই আপনাকে এই শান্তির ধর্মে ফিরে আসার জন্য অভিনন্দন যাতে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারেন এবারে প্রশ্নটা নিয়ে বলি আমার লেকচার শুনেছেন তার কিছু পয়েন্টে আপনি একমত আপনি ইসলাম সম্পর্কে পড়েছেন তবে এখানে আপনার আপত্তিটা হলো যে মুসলিম বা আপনার মতে বেশিরভাগ মুসলিম তারা ইসলামের শিক্ষা মেনে চলছে না এখানে সমাধানটা কি বোন আমি আপনার সাথে একমত এ ব্যাপারে আমি একমত যে অনেকেই এগুলো মানে না তবে পরিসংখ্যান বলছে যে ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে আপনারা মাথা গোনেন ধর্মের অনুসারীদের সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে আছে খ্রিস্টান ধর্ম প্রায় দুইশো কোটি মানুষ ইসলাম একশো কোটি থেকে চল্লিশ কোটির মতো তবে যদি দেখেন কতজন তাদের ধর্মটা পালন করে বেশিরভাগ হচ্ছে ইসলাম এক নম্বর সবচেয়ে বেশি তবে আমি আপনাদের সাথে একমত যে জনসংখ্যার দিক থেকে কারণ প্রায় একশো কোটি মুসলিম এখানে যদি পার্সেন্টেজ করেন সেটাও হবে কয়েক লক্ষ এই মুসলিমরা তাদের ধর্ম পালন করে না সেজন্য বোন ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না প্লিজ আমি সবসময় বলি কোনো ধর্মকে বুঝতে চাইলে তার অনুসারীদের দেখলে হবে না দেখতে হবে ধর্মগ্রন্থগুলো প্লিজ আমাকে দেখবেন না আপনার আশেপাশের মুসলিমদের দেখবেন না আপনাদের একটা গাড়ি আর ড্রাইভারের উদাহরণ দিয়েছিলাম আমি একটা গাড়ি কত ভালো সেটা জানার জন্য এমন একজন লোককে গাড়িতে বসালেন যে গাড়ি চালাতে জানে না তারপর সে গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করলো দোষ দেবেন কাকে গাড়িকে না ড্রাইভারকে ড্রাইভারকে দোষ দেবেন তাই প্লিজ মুসলিমদের কাজ দেখে ইসলামকে বিচার করবেন না সেজন্য এই লেকচারটা হচ্ছে সবার জন্য মুসলিম অমুসলিম সবার জন্য যেসব মুসলিম দিশেহারা আমরা তাদের সত্যের মুখোমুখি দাঁড় করাচ্ছি কারণ হয়তো তারা নামেই মুসলিম আমরা চাই তারা ধর্মের নিয়ম পালন করুক একই সাথে ইসলাম ধর্মের বাণী আমরা অমুসলিমদের কাছে প্রচার করছি যাতে তারা এই ধর্মটাকে বুঝতে পারে তারপর ধরেন আপনি জন্মেছেন হতে পারে জৈন পরিবারে আপনার চারপাশে অনেক মুসলিম ছিল বিয়ে করেছেন মুসলিমকে হয়তো আজকে আমার লেকচার শোনার পর ইসলাম সম্পর্কে জানার পর আপনি এই বিশ্বাসে ফিরে আসবেন আপনি আরো বললেন যে আপনার ক্ষেত্রে তখন শুধু নাম রাখার জন্য আপনার নামের পরে আনসারি লিখেছেন কিন্তু এখন আপনি এই বিশ্বাসে ফিরে এসেছেন সেজন্য অভিনন্দন জানাই আর প্লিজ বোন যদি কোনো মুসলিমকে দেখে ইসলামকে বুঝতে চান সেরা দৃষ্টান্ত হচ্ছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই পবিত্র কোরআন আর নবীজির কথাগুলো এখানে মানুষ জাতির সব সমস্যার সমাধান মুসলিমদের দেখবেন না কিছু মুসলিম ধর্ম পালন করে আর কিছু মুসলিম ধর্ম পালন করে না তাই দেখবেন এই পবিত্র কোরআন বুঝে পড়েন মেনে চলেন ইনশাল্লাহ আপনি ইহকালে শান্তিতে থাকবেন আর পরকালেও শান্তি পাবেন ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ বোন আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ ভাই স্যার আমার নাম প্রফেসর শেঠি আমি পেশা একজন ইঞ্জিনিয়ার এছাড়া আমি শিক্ষকতাও করে থাকি আল্লাহর রহমতে অঙ্কে আমার মাথা খুব ভালো প্রথমেই আমি আপনার জ্ঞানের প্রশংসা করছি প্রার্থনা করে আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করেন আর এখানকার সব মুসলিমকে ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য স্যার আমি ভগবত গীতা পড়েছি আমি রামায়ণ পড়েছি যেহেতু আমি হিন্দু আমি মাঝে মধ্যে মন্দিরেও যাই তবে আমার ভগ্নিপতি একজন মুসলিম তার কোরআনটা নিয়ে আমি দুইবার পড়েছি এখানে দেখলাম যে আপনারা কোরআনের কথাগুলো মেনে চলছেন আমি নামাজের দোয়াগুলো অনুবাদ করেছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা কর্মফল দিবসের মালিক আমি এভাবে দশ বার পনেরো বার বিশ বার পড়ি তখন আমি সময়ের কথা না ভেবে ঈশ্বরের প্রার্থনা করি আর এটা আমার খুব ভাল লাগে আমার আয়ের উৎসটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে যেহেতু আমি অঙ্কে ভালো তাই স্টক মার্কেট নিয়েও অ্যানালাইসিস করি এফনো মার্কেটও খুব ভালো বুঝি ফিচার অ্যান্ড অপশন আমি জানি না মানুষ স্টক মার্কেট কতটা বোঝে যেহেতু আমি অনেক হিসাব করে ইনভেস্ট করি তাই সবসময় আমার কিছু লাভ থাকে মাসে শেষ বেশ ভালো করি এটা একটা অঙ্কের খেলা যেটা সব মানুষ বোঝে না এভাবে আয় করার অনুমতি কি আছে গত তিন বছর এটা নিয়ে ভাবছি আমি চাইলে স্টক মার্কেটে অনেক টাকা আয় করতে পারি তবে আমি হারাম আয় চাই না এটা নিষিদ্ধ হলে আমি আর কখনো এটা করব না তাহলে আমি শুধুমাত্র শিক্ষকতাই করে যাব আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এটাও ভালো লেগেছে যে উনি ভগবদ গীতা রামায়ণ এসব পড়ার পর দুইবার পবিত্র কোরআন পড়েছেন এর কথাগুলো মানেন ওনার ভগ্নীপতি একজন মুসলিম আর উনি হচ্ছেন অঙ্কে খুব ভালো আমিও এক সময় অঙ্কে খুব ভালো ছিলাম স্কুলে থাকার সময় ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন টেন পর্যন্ত ভালো নম্বর কথা বলি স্যার আপনার মতো কাউকে আমি দেখিনি আর আল্লাহ যদি চান আমিও আপনার মতো একদিন হব ঈশ্বর যদি চান যদি আল্লাহ চান তাহলে আমি একদিন আপনার মতোই হব ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথমে প্রশ্নের উত্তর দেই ইনশাল্লাহ তারপরে এই সম্পর্কে কথা বলবো আমাকে প্রশ্ন করলেন যে আপনি স্টক মার্কেটে ব্যবসা করেন সেখানে বিভিন্ন হিসাব নিকাশ করা হয় আর আপনি এই গাণিতিক বিশ্লেষণে এতটাই ভালো যে প্রতি মাসে আপনার কিছু লাভ থাকে আপনার প্রশ্ন এটা কি হালাল না হারাম স্টক মার্কেটের কথা যদি বলতে হয় স্টক মার্কেট এটা হারাম না হারাম না আপনি যে স্টক নিয়ে ব্যবসা করছেন সেটা ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী হতে হবে ইসলাম ধর্মে যেটা হারাম সেটা হচ্ছে রিবা অর্থাৎ সুদ পবিত্র কোরআনে সব মিলিয়ে আট জায়গায় বলা হয়েছে আল্লাহ তালা বলছেন রিবা হচ্ছে হারাম সুরা ইমরানের একশো তিরিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা নিসার একশো একষট্টি নম্বর আয়তে আছে সুরা বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়তে তিনবার বলা হয়েছে সুরা বাকার দুশো ছিয়াত্তর নম্বর আয়তে এছাড়াও সুরা বাকার দুশো আটাত্তর নম্বর আয়তে আছে বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের বকেয়াটা ছেড়ে দাও তোমরা যদি সুদের বকেয়াটা ছেড়ে না দাও সুরা বাকারা দুশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলছে আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও আল্লাহ ও তার রাসুল তাহলে সুদের কারবার করা হারাম তবে শেয়ার মার্কেট এখানে ইসলামের কিছুটা নিয়ম মেনে চলা হয় সেখানে লাভ বা ক্ষতি হতে পারে শেয়ার মার্কেটে ব্যাংক থেকে লোন দেওয়ার ব্যাপারে আমরা তখন অংশীদার হই কারণ ব্যাংকিং সিস্টেমে ধনী লোক আরো ধনী হয় গরিব মানুষ আরো গরিব এভাবে সমাজে নতুন কালচার দেখা যেমন মেয়েদের টিজ করা তারপর বিভিন্ন জুয়ার আঁকড়া মদ খাওয়ার ভার ইসলামের নিয়মটা আলাদা ইসলাম ধর্ম একটু আলাদা তাহলে ইসলাম আমাদের লাভ করতে উৎসাহিত করে স্টক মার্কেটে আপনি কি করেন শেয়ার কেনেন এভাবে আপনি সেই কোম্পানির সদস্য হয়ে গেলেন হোক one percent ten percent point one percent point zero one percent তাহলে ব্যবসায় লাভ বা ক্ষতি ইসলামে এটার অনুমতি আছে তাই আপনি যদি শেয়ারের ব্যবসা করেন আর সে ব্যবসা যদি ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে করেন যদি আপনি এমন কোনো কোম্পানির শেয়ার না কেনেন যারা অ্যালকোহল বিক্রি করে যারা সুদের কারবার করে ফাইন্যান্সিয়াল কোম্পানি হতে পারে ব্যাংক অথবা কোনো ফাইন্যান্সিয়াল লিজিং কোম্পানি যেসব কোম্পানি অশ্লীল ছবি বানায় বা পর্নোগ্রাফি সমাজের জন্য এসব ক্ষতিকর জিনিস কোনো কোম্পানি যদি এসবে ইনভেস্ট করে আপনি তেমন কোনো জায়গায় যাবেন না অ্যালকোহলিজম বা ড্রাগস বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ঠিক আছে ড্রাগস মানে কোকেন ব্রাউন সুগার অথবা নেকেড সিনেমা বানায় তেমন ফিল্ম কোম্পানি আপনি যদি এমন কোনো কোম্পানি শেয়ার কেনেন এটা হারাম দ্বিতীয়ত আপনি যদি অনুমান করে থাকেন যে এটা জুয়া খেলা আপনি তো স্টক মার্কেটে আছেন লোকে শেয়ার কেনে দুই সপ্তাহ পরে সেগুলো আবার বেঁচে দেয় হয়তো আগে থেকে জানে অথবা অন্য কোনো কারণে আর ইসলামে জুয়া খেলা হচ্ছে হারাম তাহলে আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কোনো সমস্যা নেই সেখানে ব্যবসা করেন এভাবে স্টক মার্কেটে আপনি ব্যবসা করতে পারেন আর স্যার স্যার আপনি আমার প্রশ্ন থেকে দূরে সরে গেছেন ফিউচার আর অপশন নিয়ে বলছিলাম এটা কি বলছি আমি বলছি আপনি 10 টাকা দিয়ে 100 টাকার শেয়ার কিনলেন তারপর সেটা বছরের পর বছর রেখে দিলেন বলছি আমি সামগ্রিকভাবেই বলছি একটা পয়েন্ট না ধন্যবাদ আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত এবারে ফিউচার অপশন নিয়ে বলছি যে আপনি কিছু শেয়ার কিনে ভবিষ্যতের জন্য রেখে দিলেন এরপরে সে শেয়ার থেকে কিছুটা রেখে বেঁচে দিলেন আমি জানি আপনি বেচতে পারেন কিছু অংশ রাখতেও পারেন তারপর আবার কিছু শেয়ার কিনতে পারেন সেটাও বেচতে পারেন আমি এটা জানি আমি হয়তো আপনার মতো এক্সপার্ট না তবে এ নিয়ে বলতে পারবো ভবিষ্যতের কথা যদি বলেন এটার অনুমতি নেই এটা হারাম মার্জিন ট্রেডিং যেটা দেখবেন রিয়েল এস্টেট ব্যবসায় আপনি টেন পার্সেন্টে কিনলেন সেটার দাম বেড়ে গেল কারণ কোনো ফ্ল্যাট কিনতে গেলে টাকা দেবেন কিস্তিতে কিস্তির মেয়াদ দুই বছর এখন টেন পার্সেন্ট দিলেন পরে টোয়েন্টি পার্সেন্ট তারপর দাম বাড়লো আপনি বেঁচে দিলেন ঠিক আছে শেয়ারের ক্ষেত্রে এমনটা হয় না স্টকের ক্ষেত্রে এমনটা হয় না এক্ষেত্রে জিনিসটা আপনার হাতে নেই আপনি আংশিক টাকা দিয়েছেন তারপর অন্য কেউ আপনার পেছনে আসলো এটা যদি পড়ে যায় তাই হেজ ফান্ড থাকে হেজিং জানেন হেজ ফান্ড থাকে ইসলামে এইসব জিনিসের অনুমতি নেই তবে পিওর স্টক যদি সেটাই আপনার ব্যবসা হয়ে থাকে সেটা ইসলামিক হলে অনুমতি আছে এরপর আপনি আরো বলেছেন শেয়ারের ব্যবসা করে আপনি অনেক টাকা জমিয়েছেন এটার অনুমতি না থাকলে আপনি বাদ দেবেন এভাবে যে টাকা জমিয়েছেন এটা যদি অনুমোদিত না হয় আপনি বাদ দেবেন এখানে আসল কথা হলো আসল কথা হলো আমরা শান্তি চাই ইহকালে আর আখিরাতে পরকালের যে শান্তি সেটা দীর্ঘস্থায়ী শান্তি তাহলে যদি হালাল উপার্জন করেন ইনশাল্লাহ আপনি ইহকালেও ভালো থাকতে পারবেন পরকালেও থাকবেন আমি